স্বাধীন বাংলাদেশটা মদের লাখো শহীদের দান এই দেশের জন্য কত ভাইকে দিতে হয়েছে প্রাণ স্বাধীন বাংলাদেশটা মদের লাখো শহীদের দান এই দেশের জন্য কত ভাইকে দিতে হয়েছে প্রাণ সেই তিরিশ লক্ষ প্রাণের দেশটায় ভরে গেছে হেওয়ান স্বাধীন বাংলাদেশটা মোদের লাখো শহীদের দান এই দেশের জন্য কত ভাইকে দিতে হয়েছে প্রাণ স্বাধীন বাংলাদেশটা মোদের লাখো শহীদের দান এই দেশের জন্য কত ভাইকে দিতে হয়েছে প্রাণ সেই তিরিশ লক্ষ প্রাণের দেশটায় ভরে গেছে হেওয়ান স্বাধীন বাংলাদেশটা মোদের লাখো শহীদের দান এই দেশের জন্য কত ভাইকে দিতে হয়েছে প্রাণ রাজনীতির ওই মঞ্চে শুধু শোনা যায় গলাবাজি দেশের সেবা করব মোরা আসলে ভৌতাবাজি রাজনীতির ওই মঞ্চে শুধু শোনা যায় গলাবাজি দেশের সেবা করব মোরা আসলে ভৌতাবাজি দেশের সেবার নামে ওরা চাই যে গদি খান স্বাধীন বাংলাদেশটা মোদের লাখ শহীদের দান এই দেশের জন্য কত ভাইকে দিতে হয়েছে প্রাণ স্বাধীন বাংলাদেশটা মোদের লাখ শহীদের দান এই দেশের জন্য কত ভাইকে দিতে হয়েছে প্রাণ সেই তিরিশ লক্ষ প্রাণের দেশটায় ভরে গেছে হেওয়ান স্বাধীন বাংলাদেশটা মোদের লাখ শহীদের দান এই দেশের জন্য কত ভাইকে দিতে হয়েছে প্রাণ স্বাধীন দেশের মানুষ মোরা আছি অশান্তিতে দুর্নীতিবাজ দেশটা মোদের খায় যে লুটে পুটে স্বাধীন দেশের মানুষ মোরা আছি অশান্তিতে দুর্নীতিবাজ দেশটা মোদের খায় যে লুটে পুটে তাই সন্ত্রাসীতে দেশটা মোদের সন্ত্রাসীতে দেশটা মোদের হইল চ্যাম্পিয়ান স্বাধীন বাংলাদেশটা মোদের লাখ শহীদের দান এই দেশের জন্য কত ভাইকে দিতে হয়েছে প্রাণ স্বাধীন বাংলাদেশটা মোদের লাখ শহীদের দান এই দেশের জন্য কত ভাইকে দিতে হয়েছে প্রাণ তিরিশ লক্ষ প্রাণের দেশটায় ভরে গেছে হেওয়ান স্বাধীন বাংলাদেশটা মোদের লাখ শহীদের দান এই দেশের জন্য কত ভাইকে দিতে হয়েছে প্রাণ দেশকে যারা ভালোবাসো ওরে জনগণ দুর্নীতিবাজ শয়তানদের করতে হবে দমন দেশকে যারা ভালোবাসো ওরে জনগণ দুর্নীতিবাজ শয়তানদের করতে হবে দমন আমার দেশের মাটিতে ওদের হবে না স্থান স্বাধীন বাংলাদেশটা মোদের লাখ শহীদের দান এই দেশের জন্য কত ভাইকে দিতে হয়েছে প্রাণ স্বাধীন বাংলাদেশটা মোদের লাখ শহীদের দান এই দেশের জন্য কত ভাইকে দিতে হয়েছে প্রাণ সেই তিরিশ লক্ষ প্রাণের দেশটায় ভরে গেছে হেওয়ান স্বাধীন বাংলাদেশটা মোদের লাখ শহীদের দান এই দেশের জন্য কত ভাইকে দিতে হয়েছে প্রাণ স্বাধীন বাংলাদেশটা মোদের লাখ শহীদের দান এই দেশের জন্য কত ভাইকে দিতে হয়েছে প্রাণ স্বাধীন বাংলাদেশটা মোদের লাখ শহীদের দান এই দেশের জন্য কত ভাইকে দিতে হয়েছে প্রাণ